ইবনু আব্বাস রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রক্তের সম্পর্কে সাতজন ও বৈবাহিক সম্পর্কে সাতজন নারীকে বিয়ে করা হারাম এরপর তিনি এই আয়াত পাঠ করলেন অর্থাৎ তোমাদের জন্য তোমাদের মায়েদের বিয়ে করা হারাম করা হয়েছে সুরান নিসা আয়াত নম্বর চব্বিশ আবদুল্লাহ ইবনু জাফর রহমতুল্লা আলহি একসঙ্গে আলী রদিল্লাহ তাল্লাহ্ন এর স্ত্রী ও কন্যাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করেন তারা উভয়েই সৎ মা ও সৎকন্যা ছিল ইবনু শিরিন বলেন এতে দোষের কিছুই নেই কিন্তু হাসান বসির রহমতুল্লা আলাহি প্রথমত এ মত পছন্দ করেননি কিন্তু পরে বলেন এতে দোষের কিছুই নেই কিন্তু হাসান ইবনু হাসান ইবনু আলী একই রাতে দুই চাচাতো বোনকে একই সঙ্গে বিয়ে করেন জাবির ইবনু জায়দ সম্পর্কচ্ছেদের আশঙ্কায় এটা মাকরু মনে করেছেন কিন্তু এটা হারাম নয় যেমন আল্লাহ তালা বলেন অর্থাৎ এসব ছাড়া আর যত মেয়ে লোক রয়েছে তা তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে সুরান নিসা আয়াত নম্বর চব্বিশ ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন যদি কেউ তার শালির সঙ্গে অবৈধ যৌন মিলন করে তবে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় না সাবি এবং আবু জাফর বলেন কেউ যদি কোনো বালকের সঙ্গে সমকামে লিপ্ত হয় তবে তার মা তার জন্য বিয়ে করা হারাম হয়ে যাবে ইকরামাহ রদিল্লাহ তাল্লাহ্ন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন কেউ যদি শাশুড়ির সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় তবে তার স্ত্রী হারাম হয় না আবু নাসর ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে হারাম হয়ে যাবে ইমরান ইবনু হুসাইন রদিল্লাহ তালাহ জাবির ইবনু জায়দ রদিল্লাহ তালাহ আল হাসান রহমাতুল্লা আলাহি এবং কতিপয় ইরাকবাসী থেকে বর্ণনা করেন যে তার স্ত্রীর সঙ্গে বিয়ের সম্পর্ক হারাম হয়ে যাবে উপরোক্ত ব্যাপারে আবু হুরাইরা রদিল্লাহ তালাহু বলেছেন যে স্ত্রীর সঙ্গে বিয়ের সম্পর্ক ততক্ষণ হারাম হয় না যতক্ষণ না কেউ তার শাশুড়ির সঙ্গে অবৈধ যৌন মিলনে লিপ্ত হয় ইবনু মুসাইব উরুয়াহ রদিল্লাহ তালাহ এবং জুহুরি এমতাবস্থায় স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখা বৈধ বলেছেন জুহুরি বলেন আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেছেন হারাম হয় না এখানে জুহুরির কথা মুরসাল অর্থাৎ এ কথা জুহুরি আলী রাজিল্লাহ তাল্লাহ্ন থেকে শোনেননি